আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা প্রিয় দর্শক রিসালতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন এ পর্যায়ে আমরা কিতাবুল ইমানের আরেকটি পরিচ্ছেদ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবং সেটি হচ্ছে ষোলো নম্বর পরিচ্ছেদ বা বাব বাবুল হায়া মিনাল ইমান বাব আল হায়া মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ এ পরিচ্ছেদ লজ্জা ইমানের অঙ্গ يقول الإمام البخاري رحمه الله حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك بن أنس عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعظ أخاه في الحياء فقال رسول الله صلى الله عليه وسلم دعه فإن الحياء من الإيمان ইমাম বুখার রাহেমাহুল্লাহ তার নিজস্ব সনদে এখানে আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালাহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালাহু বর্ণনা করেন যে একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক আনসারির পাশ দিয়ে অতিক্রম করছিলেন এক আনসার সাহাবির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি তার ভাইকে মানে আনসার সাহাবি তার ভাইকে অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন বলছিলেন এত লজ্জা করবা না ইত্যাদি এই টাইপের যেভাবে আমরা বলি তুমি এত বেশি লাজুক কেন লজ্জা এত লজ্জা করলে কি চলে মানে অনেকটা এই টাইপের মানে তিনি তার ভাইকে আনসার সাহাবি তার ভাইকে অধিক লজ্জা পোষণ করা থেকে তিনি মানে বিরত রাখছিলেন অথবা অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওকে ছেড়ে দাও ও লাজুক এই লাজুক থাকার উপরে তাকে ছেড়ে দাও কারণ লজ্জা মানের অঙ্গ আল্লাহ আকবর আমরা এর আগে আরেকটা হাদিসে জেনেছি ওল হায়া ওসুয়া বাত্তুমিনাল ইমান লজ্জা ইমানের একটা শাখা শুধু অঙ্গ নয় শাখা ইমানের একটা ব্রাঞ্চ তো এখানে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে লজ্জা থাকা ভালো লজ্জা একটা নন্দিত কাজ নিন্দিত নয় অতএব লজ্জার কারণে আমরা অনেক সময় দেখি যে কারো কাছে কিছু চাওয়া যায় না কারো কাছে কোনো অনুরোধ করা যায় না লজ্জা অনেক সময় আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় কিন্তু মনে রাখতে হবে কারো কাছে কিছু চাওয়াটা কিন্তু প্রশংসিত বিষয় না বিনা প্রয়োজনে লোভ করা এটা কিন্তু প্রশংসিত নয় প্রশংসিত বরং হচ্ছে লজ্জা এই জন্য লজ্জা সবসময়ই আসলে প্রশংসিত শুধুমাত্র যদি লজ্জা আমাদেরকে জ্ঞান অন্বেষণে বিরত রাখে তাহলে সে লজ্জা ত্যাগ করা উচিত লজ্জা যদি আমাদেরকে ইমান থেকে দূরে সরিয়ে রাখে যে লজ্জায় আমি কি করে কোরআন পড়ব লজ্জা আমি তো ভালো করে পড়তে পারি না অথবা শিখতে পারি না বয়স হয়ে গিয়েছে আমাদের অনেক অনেকে লজ্জা করে যে আমি এই বয়সে কোরআন শিখবো এতদিন শিখি নাই এত লজ্জা করে তার থেকে ভালো আমি না শিখি না এই ধরনের লজ্জা ত্যাগ করতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা এখানে যে স্বাভাবিক লজ্জার কথা বলা হচ্ছে সেটাই আপনি স্বাভাবিক লজ্জাকে যে লজ্জাটা প্রশংসিত সে লজ্জা ত্যাগের জন্য আপনি কাউকে পরামর্শ দিতে পারেন না এই কারণে আপনি হয়তো পরামর্শ দিচ্ছেন যে এই ব্যক্তির লজ্জার কারণে অন্যরা যেমন অনেক কিছু ভাগায় নেয় তেমন ইনি ভাগায় নিতে পারছেন না তার মানে স্বাভাবিক লজ্জা ত্যাগের জন্য আপনি পরামর্শ দিচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লাম সেক্ষেত্রে বাদ সাধলেন এবং বললেন তুমি কেন লজ্জা থেকে তাকে বারণ করছো লজ্জা তো ইমানের অংশ লজ্জাই তো ইমান কারণ লজ্জা না থাকলে ইমান থাকবে না আজকে আমরা দেখি আমাদের এই সমাজে অপসংস্কৃতি এমনভাবে জেঁকে বসেছে অশ্লীলতা এমনভাবে এসে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি লজ্জা শেষ আমাদের মেয়েদের ইমান শেষ উলঙ্গপনা এমন পোশাক পরে যে পোশাকটাকে আসলে শালীন বলা তো দূরের কথা পোশাক পরেছে বলে মনে হয় না এক্ষেত্রে আসলে ইমানটা কোথায় থাকে মানুষের পোশাকের সংস্কৃতি মানুষকে পাপ কাজে লিপ্ত করে জেনার দিকে নিয়ে যায় ব্যভিচারে লিপ্ত করে জুয়ার দিকে নিয়ে যায় মদের দিকে নিয়ে যায় এটা আমাদের বুঝতে হবে দুর্নীতির দিকে নিয়ে যায় পোশাকের সংস্কৃতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি মানুষকে বিভিন্ন অন্যায় পেশায় লিপ্ত করে অন্যদেরকে হয়তো খারাপ কাজে উদ্বুদ্ধ করে মনে রাখতে হবে বিশেষ করে নারীদের পোশাক নারীদের পোশাক তার প্রফেশন পাল্টে দেয় তার অবস্থান পাল্টে দেয় অনেক পুরুষকে বিপথে পরিচালিত করে অনেক পুরুষকে রেপ করা কিংবা ধর্ষণ করতে উদ্বুদ্ধ করে এটা ঠিক যে এক্ষেত্রে আমরা শুধুমাত্র পুরুষ নারীদেরকে এককভাবে দায়ী করছি না পুরুষরাও সেখানে দায়ী কিন্তু খেয়াল রাখতে হবে মোটিভটা কি এখানে একটা এই অশ্লীল পোশাক যদি আমাদের সমাজে প্রচলিত হয় তাহলে মেয়েদের হায়া কমে যায় তারা নির্লজ্জ হয়ে যায় তারা অভ্যস্ত হয়ে যায় এবং আলটিমেটলি এই অবস্থা আমাদের সবাইকে খারাপের দিকে আসলে ঠেলে দেয় আজকের পাশ্চাত্য সমাজের যে বেহায়াপনা যে অশ্লীলতা সেটা কিন্তু আজকে মুসলিম সমাজেও প্রবেশ করছে এবং এমনভাবে প্রবেশ করছে যেন জোয়ারের পানির মতো কিংবা বন্যার পানির মতো আমরা সেটাকে প্রতিহত করতে পারছি না এজন্যে আল হায়া উমির আল ইমান লজ্জা ইমানের ভূষণ ইমানের অংশ ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সে বিষয়টি ভুলে গেলে চলবে না এবং এই লজ্জাটা শুধু মেয়েদেরই লজ্জা থাকবে আর পুরুষদের থাকবে না ব্যাপারটা এমন নয় মেয়েদের লজ্জাটা একটু বেশি থাকবে যেহেতু তাদের প্রোটেকশন বেশি প্রয়োজন তবে পুরুষরা অবশ্যই লজ্জার এই ভূষণ ভূষণে তারাও ভূষিত হবেন তারাও এই এই বৈশিষ্ট্যটি অর্জন করার চেষ্টা করুন আমরা সেটা আশা করি এরপরে আরেকটি বাব ষোলো নম্বর বাবে একটাই হাদিস ছিল সতেরো নম্বর বাব সেটি কোরআনের একটা আয়াত দিয়ে টপিক নির্ধারণ করেছেন ইমাম বখারি রহমাহুল্লাহ তিনি বলছেন বাবু ফাইনতাবু ওয়া আকামুস ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম পরিচ্ছেদ আল্লাহ তালার বাণী অতঃপর যদি তারা তওবা করে সালাত কায়েম করে এবং জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও এটা হচ্ছে টপিক এখানে যে হাদিসটা আছে সেটি আমরা পেশ করছি ইয়াকুল ইমামুল বুখারি রাহমাহুল্লাহ হাদ্দাসানা আবদুল্লাহ ইবনু মুহাম্মদ আল মুসনাদি قال حدثنا أبو روح الحرمي الحرمي ابن عمارة قال حدثنا شعبة عن واقد بن محمد قال سمعت أبي يحدث عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا آه، أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله ইমাম বুখারি রাহমাহুল্লাহ এখানেও তার দীর্ঘ সনদের মাধ্যমে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেন যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি যুদ্ধ করি মানুষের সাথে যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল আর যতক্ষণ না তারা সলাপ কায়েম করে এবং জাকাত প্রদান করে যখন তারা সেটি করবে তারা আমার থেকে তাদের মাল মুক্ত করে নেবে যান মাল আমার থেকে নিরাপদ করে নিল তবে ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কার্যকারণ উপস্থিত হয় তবে ভিন্ন কথা সেক্ষেত্রে তাদের জানমালের উপরে যে শাস্তি প্রযোজ্য হয় সেটা যদি হত্যা শাস্তিও হয় তাও কার্যকর হবে ও হেসাব হুম আল্লাহ আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিস আমাদের অনেকের কাছে অত্যন্ত পরিচিত হাদিস যেহেতু এটা আমরা মেশকাতেও পড়েছি বুখারি মুসলিম থেকে সংকলিত এই হাদিস যাই হোক এখানে রাসুল্লাহ সাল্লাম শাহাদার গুরুত্ব সালাতের গুরুত্ব জাকাতের গুরুত্ব তুলে ধরেছেন এবং বলেছেন যে এগুলো এত গুরুত্বপূর্ণ যদি কেউ এগুলো পড়তে পালন করতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া যাবে কেতাল ফিসাবিল্লাহ করা যেতে পারে এবং শুধু যেতে পারে নয় তিনি বলেছেন ওমের তু অ্যান ও কাচেলা আমাকে তাদের সাথে কেতাল করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশ দিয়েছেন কে মহান আল্লাহ তালা নির্দেশদাতা হচ্ছেন মহান আল্লাহ তালা কারণ রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর দিন এমন কোনো ভিজিবল কিছু নয় যে সেটাকে এনে বসায় দিবেন আল্লাহর দিন হচ্ছেন শরিয়াহ আকিদা ইবাদাত মামালাত ইত্যাদি সকল ক্ষেত্র মিলে অর্থাৎ আহকাম আকিদা ও আহকাম আকিদা ও আহকাম অনেকগুলো বিশ্বাসের বিষয় আছে সে বিশ্বাসটা পোষণ করতে হবে এবং সেটার প্রমাণস্বরূপ এই ডিক্লেয়ার করতে হবে যে আশাহাদু আল্লাহ ইলাহা ইহ ওয়া আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এটা হচ্ছে আকিদার বিষয় আর আহকামের বিষয়গুলো হচ্ছে যেগুলো করাটা অনেকগুলো ফরজ আছে অনেকগুলো অবধারিত ফরজ আছে অনেকগুলো আছে অপশনাল সন্না এক্ষেত্রে ফরজগুলো এস্টাবলিশ করতেই হবে যেমন সালাদ কায়েম করা যেমন জাকাত দেওয়া যেমন যার উপর হজ ফরজ হয় তার জীবনে একবার হজ করা প্রতি বছর রামাদান মাসে আকেল বালেগ লোকদের মুসলমানদের সিয়াম পালন করা ইত্যাদি আরো অনেক বিষয় এর মধ্যে আছে তাহলে এই কাজগুলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি কিন্তু এহাদিস হাদিস তুলে ধরেছে কারণ ইসলামে যুদ্ধ এবং জিহাদ যে কোনো কাজ লঙ্ঘিত হলেই করা যাবে ব্যাপারটা এমন নয় ইসলামের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি মানুষ এবং জাতির লোকেরা না করে সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের অথরাইজড ব্যক্তিরা তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে পারেন এটা হচ্ছে একটা দিক এরপরে বলা হয়েছে ইল্লা বেহাকিল ইসলাম তবে যদি ইসলামের বিধান অনুযায়ী কোনো কার্যকারণ উপস্থিত হয় সব কিছু ঠিক আছে একজন ব্যক্তি সে শাহাদাও পড়ল সালাতও কায়েম করল জাকাতও দিল অন্যান্য ফরজ ওয়াজিব কাজগুলো সে পালন করলো কিন্তু তারপরেও তার উপর মৃত্যুদণ্ড আরোপ হতে পারে কি না হ্যাঁ পারে যদি সে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে থাকে তাহলে তার কেসাস হবে এটাই হচ্ছে হাক্কুল ইসলাম এটাই হচ্ছে হাক্কুল ইসলাম কিংবা শুধু সেটাই নয় যদি সে চুরি করে এবং এই চুরিটা যদি তার স্বভাব চুরি হয়ে থাকে তাহলে তার হাত কাটা যাবে এটা ইসলামের নির্দেশ যদি সে বিবাহিতা পুরুষ অথবা বিবাহিতা নারী অথবা বিবাহিত পুরুষ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে যদি সে জেনা করে তারা তাহলে এক্ষেত্রে তাদের উপরও জেনার শাস্তি আরোপিত হবে যদিও সেটা মৃত্যুদণ্ড পর্যন্ত পৌঁছায় এভাবে শরীয়তের এবং ইসলামের যে হকটা নির্ধারিত থাকবে যে নির্ধারিত শাস্তি থাকবে সেই শাস্তির কার্যক্রম উপস্থিত হলে সেখানে যে কোনো ধরনের শাস্তি আরোপিত হবে সেখানে ব্যক্তি তার জানমালকে নিরাপদ করতে পারবে না সে সে শাস্তিযোগ্য অপরাধ করার কারণে যদিও সে শাহাদাবানি উচ্চারণ করেছে যদিও সে সালাত আদায় করে যদিও সে জাকাত দেয় এটা হলো দ্বিতীয় পর্যায় তাহলে দুটো বিষয় আমরা এই হাদিসের মাধ্যমে ক্লিয়ার পেয়ে গেলাম সেটা হচ্ছে যে যারা অমুসলিম যখন মুসলমানদের সাথে যুদ্ধরত অবস্থায় থাকে তারাও নিরাপদ হয়ে যাবে যদি তারা শাহাদা উচ্চারণ করে যদি তারা সালাদ কায়েম করে যদি তারা জাকাত দেয় এটা হচ্ছে একটা দিক যে যুদ্ধরত যুদ্ধমান মুসলিম অমুসলিমদের মধ্যে এ হচ্ছে সবাই নিরাপদ হওয়ার একটা মেথড আমরা পেয়ে গেলাম সবাই মুসলিমরাও নিরাপদ হয়ে যেতে পারে এই মেথডের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র এবং কমিউনিটির মধ্যে সবাই যদি চমৎকারভাবে ইসলামকে প্র্যাকটিস করে তারপরেও কি তাদের সেখানে কোনো শাস্তিযোগ্য অপরাধ করলে কোনো শাস্তির মৃত্যুর দণ্ড অথবা তার হাত কাটা কিংবা অন্যান্য যে শাস্তিগুলো আছে ফৌজদারি বিধিমালা ইসলামের ফৌজদারি বিধিমালা সেক্ষেত্রে সেগুলোকে প্রযোজ্য হতে পারে হ্যাঁ সেটা প্রযোজ্য হতে পারে তাহলে সবকিছু সকল আমল সুন্দরভাবে করার পরেও মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করলে সেটাও তার উপর কার্যকর হবে তখন তার সালাদ তার শাহাদা তাকে রক্ষা করতে পারবে না সেটি এই দ্বিতীয় অংশে বলা হয়েছে এবং পরিশেষে বলা হয়েছে এই যে দণ্ডের কারণে যারা শাস্তি প্রাপ্ত হলো তাদের হিসাবটা তাহলে কিভাবে হবে তাদের হিসাবটা এখানে বলা হয়েছে হাদিস আল্লাহ জানেন আল্লাহ হয়তো এই শাস্তির কারণে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন যেটা পূর্বের কোনো এক হাদিসে আমরা দেখেছি বখারের শুরুর দিকেই একটি হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি এই অপরাধগুলোর কোনো একটা করে তারপরে তার দুনিয়া শাস্তি হয় তাহলে সেটা কাফফারা হতে পারে আর অথবা আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিতে পারেন এটাই হচ্ছে হুম আল্লাহর অর্থ এরপরের যে বাব সেটি হচ্ছে আঠারো নম্বর বাব বা পরিচ্ছেদ বাবু মান ইন্নাল ইমান পরিচ্ছেদ যে বলে যে ইমানই হচ্ছে আমল ইমান আর আমল মানে আমলটাই ইমান ইমানটাই আমল তার বক্তব্যের পরিচ্ছেদ প্রসঙ্গে তার বক্তব্য প্রসঙ্গে এই পরিচ্ছেদ লেকাউলিল্লাহ তালা ইমাম বুখারি বলেন কেন আল্লাহ তালা বলেন এই যে এক ব্যক্তি বলল ইমানটা হচ্ছে আমল কেন বলল তার দলিল হচ্ছে আল্লাহ তালার বাণী অতিলকাল জান্নাতুল্লাচি ও রেস্তমোহা বিমা কুন্তুম তামালুন ওই হচ্ছে সেই জান্না ওটা হচ্ছে সেই জান্না যে জান্নার উত্তরাধিকারী তোমাদেরকে করে দেওয়া হয়েছে সেই কাজের বিনিময়ে সেই কাজের ফলস্বরূপ যা তোমরা করতে ওয়াকাল আয়দাতমিন আহলিল আলম ইমাম বখারি বলছেন আহলুল আলম বা স্কলারদের অনেকেই বলেছেন আল্লাহ তালার বাণী যেখানে তিনি বলেছেন ফাওরব্বিক আলানাস আলান্নাহম আজমাইন তোমার রবের শপথ অবশ্যই আমরা তাদের সবাইকে প্রশ্ন করব আম্মা ওই আমালুন তারা কি আমল করত অনেক ওলামাইকেরাম বলেছেন এখানে তারা কি আমল করত এটা বোঝানো হয়েছে আন কাউলিল্লা কাউলিল্লা ইলাহ ইল্লাল্লাহ তারা লা ইলাহ ইল্লাল্লাহ বলতো কিনা তাহলে লা ইলাহ ইল্লাল্লাহ বলা এবং বিশ্বাস পোষণ করা এটা হচ্ছে ইমান এখানে এই আয়াত দ্বারা বোঝানো হলো তাহলে এই আমল দ্বারা ইমানকেই বোঝানো হয়েছে ওয়াকাল এবং আল্লাহ তালা আরও বলেন ওয়ালিমিত লেহাদা ফালিয়া আমাল আলা আমিলুন এই ধরনের আমলই যারা আমল করে তাদের করা উচিত অর্থাৎ এই ধরনের ইমানই তাদের পোষণ করা উচিত এখানে যে হাদিসটি এসেছে এই বাবেও মাত্র একটি মাত্র হাদিস يقول الإمام البخاري رحمه الله حدثنا أحمد بن يونس وموسى بن إسماعيل قال حدثنا إبراهيم بن سعد قال حدثنا ابن شهاب سعيد ابن المسيب مسيب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور ইমাম বুখারি তার সনদে হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাদি আল্লাহ তাল্লাহ থেকে আবু হরাদি আল্লাহ তাল্লাহ তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন আমল সবচেয়ে উত্তম আইউল আমালে আফদল আইউল আমালে আফদল কোন আমল সবচেয়ে উত্তম তিনি বলেছিলেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইমান বিল্লাহ এবং ইমান বে রাসুল ইল্লাহ আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ প্রতি ইমান পোষণ করা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল তিলা সুম্মা মাদা এরপর তাকে বলা হলো তারপর কি তখন তিনি বললেন আল জেহাদু ফিসাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা কিলা সুম্মা মাদা এরপর তাকে জিজ্ঞাসা করা হলো এরপর কি কালা হাজ্জুন মাবরুর তথা মকবুল হাজ যে হজ আল্লাহ কবুল করেন সেই হজটা হচ্ছে এরপর তৃতীয় পর্যায়ে আমরা এর আগেও একাধিক হাদিসে দেখেছি বোখারি শুরু থেকেই কোন এক পর্বে আমরা সেটা আলোচনাও করেছি তাকে কখনো জিজ্ঞেস করেছি ইসলাম কোন আমল সবচেয়ে আফদল কোন আমল সবচেয়ে খের এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন উত্তর দিয়েছেন বিশেষ করে যিনি বা যারা প্রশ্ন করেছেন তাদের অবস্থার দিকে লক্ষ্য রেখে তিনি উত্তরটা দিয়েছেন কারণ যারা প্রশ্নের উত্তর প্রশ্নটা করেছে তারা প্রশ্নের উত্তরটা জানতে চায় রাসুল সাল্লাহ সাল্লাম দেখেছেন তাদের মধ্যে ঘাটতিটা কোথায় তখন তিনি সেভাবে উত্তর দিয়েছেন কখনো কখনো কমন উত্তরও দিয়েছেন তিনি যেখানে তিনি যেমন এ জায়গায় অনেকটা কমন উত্তর দিয়েছেন কারণ সবচেয়ে উত্তম যে ইমান তাতে কোনো সন্দেহ নেই ইমান বিল্লাহি ও রাসুলি এটা কমনলি সবার আগে তো ইমানের অস্তিত্ব আসা প্রয়োজন ইমান যদি না থাকে তাহলে অন্য আমলগুলোর কোনো মূল্য নেই কোনো মূল্য নেই অকাদিম না ইলামা আমিল আমালিন ফজা আল্লাহ হাবা আমান তারা অনেক আমল করে কিন্তু আমরা সেগুলোকে নিষ্ফল করে দিয়ে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ যখন আমল থাকে অনেক কিন্তু ইমান থাকে না ইমান না থাকার কারণ হলো শিরিক থাকা শিরিক আর ইমান কখনো একসাথে অবস্থান করতে পারে না কুফর আর ইমান কখনো অবস্থান করতে পারে না ফলে যখন এই হয় অবস্থা তখন আল্লাহ তালা সকল এত বড় বড় সব আমলকে নিষ্ফল করে দেন ফলে সবচেয়ে উত্তম আমল কোনটা এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে আমলটা হলো ইমান তাহলে এখানে লক্ষণীয় যে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আইউল আমালি আফদল কোন আমল উত্তম তিনি বলছেন ইমান তাহলে ইমানকে তিনি আমল বানিয়েছেন আমরা এর আগে দেখেছি যে আল ইমানু হুয়াল পরিচ্ছেদের মধ্যে শিরোনামে এটা বলা হয়েছে ইমানটা হচ্ছে আমল তাহলে রাসুল সাল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো কোন আমল উত্তম তিনি ইমান বললেন ইমানটা যদি আমল না হতো তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে আইউল আমালে আফদল এর উত্তরে ইমান দিয়ে শুরু করতেন না এর উত্তরে ইমান দিয়ে শুরু করতেন না ফলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে ইমানও আমল আর দ্বিতীয়ত সকল আমলের মধ্যে উত্তম হচ্ছে ইমান এক নম্বর পজিশন হচ্ছে ইমান এটা আমরা কমনভাবেও বলতে পারি অন্য অন্য ক্ষেত্রে আমরা দেখেছি কখনো সালাদ বলা হয়েছে কখনো বিভিন্ন বিষয়গুলোকে বলা হয়েছে কিন্তু ইমান হচ্ছে কমনলি সবচেয়ে উত্তম আর আরেকটা বিষয় আমরা বুঝলাম ইমানটা আমল হলো কোন দিক থেকে হয়তো দর্শকদের অনেকের সেই প্রশ্ন থাকতে পারে ইমানটা যদি আকিদার অর্থে আমরা গ্রহণ করি বা তসদিকের অর্থে গ্রহণ করি যে এটা অন্তরে বিশ্বাস করা প্রবলভাবে তাহলে সেটা তো আমল কাল্প আর ইমানটার বাহ্যিক যে আমলগুলো আছে কারণ ইমানের বাহ্যিক দিকগুলো আছে আমাদের সমস্ত আমল ইমানের অংশ যেমন বলা হচ্ছে অল হায়া সরবাতমিনাল ইমান ফলে সমস্ত আমল যদি ইমানের অংশ হয় তাহলে সেদিক থেকেও যেমন ইমান আমল হতে পারে ঠিক অন্তরের মধ্যে যে ইমান আছে সেটাও কিন্তু আমল হতে পারে অতএব ইমানকে আমল রূপে কল্পনা করা এটা এটা খুবই সাদামাটা একটি বিষয় এবং এ কারণেই সাহেব বুখারিও এই ধারণাটা পেশ করেছেন এবং সেটাই শুদ্ধ ইমান বাড়ে এবং কমে এরপরে বলা হয়েছে জেহাদ ফিসাবিল্লাহ এবং এরপরে বলা হচ্ছে হাজ মাবরুর এগুলো প্রত্যেকের উপরই আমাদের দীর্ঘ আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা সেখানেই জিহাদ ফিসাবিল্লাহ এবং হাজ মাবরুর উপর আলোচনা করব ইনশাল্লাহ তবে এই হাদিসের আলোকে যেটা আমরা বুঝলাম যে কেরাম কে রাসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন প্রথমে উত্তম কাজ হচ্ছে এমান তারপরে হচ্ছে জেহাদ এবং তারপরে হচ্ছে হাজ মাবরুর আল্লাহ তালা এই ভালো ভালো কাজগুলোকে আমাদের বেশি বেশি আমল করার তফিক দান করুন তার দিনকে দিনের প্রত্যেকটা আমলের গুরুত্ব বোঝার তফিক আমাদেরকে দান করুন আমরা আল্লাহর কাছে সে আশা করি এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি হাদা ওসাল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত